আর কি চাওয়ার থাকতে পারে আমার আর কি পাওয়ার থাকতে পারে পৃথিবীতে আমি মানুষ হয়ে জন্মেছি আমার পরিচয় আমি আশরাফুল মাখলুকাত আমার চলার পথ ইসলাম আমি শ্রেষ্ঠ নবীর উম্মত এই তো আমার সবচেয়ে বড় পাওয়া এই তো আমার অহংকার সৃষ্টির সেরা মানুষ করে মহানবী উম্মতে করে পাঠিয়েছ প্রভু মোরে যতন করে আলহামদুলিল্লাহ আলহামদু আলহামদুলিল্লাহ আলহামদু সৃষ্টির সেরা মানুষ করে মহানবী উম্মত করে পাঠিয়েছ প্রভু মোরে যতন করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদু সৃষ্টির সেরা মানুষ করে মহানবী উম্মত করে পাঠিয়েছ প্রভু মোরে যতন করে আলহামদুলিল্লাহ আলহামদু আলহামদুলিল্লাহ আলহামদু কোরআন আমার বুকের মাঝে হাদিস আমার হাতে চলতে পারি বুক কুচিয়ে শঙ্কা যে নাই তাতে কোরআন আমার বুকের মাঝে হাদিস আমার হাতে চলতে পারি বুক কুচিয়ে শঙ্কা যে নাই তাতে এই তো অহংকার আমার এই তো অহংকার এই তো অহংকার আমার এই তো অহংকার আলহামদুলিল্লাহ আলহামদু আলহামদুলিল্লাহ আলহামদুল সৃষ্টির সেরা মানুষ করে মহানবী উম্মত করে পাঠিয়েছ প্রভু মোরে যতন করে আলহামদুলিল্লাহ আলহামদু আলহামদুলিল্লাহ আলহামদু মহানবীর উম্মত আমি আর কি বলো চাই যার সুপারিশ না পেলে ভাই কোনো উপায় নাই মহানবীর উম্মত আমি আর কি বড় চাই যার সুপারিশ না পেলে ভাই কোনো উপায় নাই আর কি থাকে পাওয়ার আমার আর কি থাকে পাওয়ার আর কি থাকে পাওয়ার আমার আর কি থাকে পাওয়ার আলহামদুলিল্লাহ আলহামদু আলহামদুলিল্লাহ আলহামদু সৃষ্টির সেরা মানুষ করে মহানবী উম্মত করে পাঠিয়েছ প্রভু মোরে যতন করে আলহামদুলিল্লাহ আলহামদু আলহামদুলিল্লাহ আলহামদু আলহামদুলিল্লাহ আলহামদু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ